আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ আলা আলহি ওয়াসাবি ওমান ওয়ালা আম্মাবাদ প্রিয় দর্শক সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সোনালী শিশু অনুষ্ঠানের পক্ষ থেকে আজকের আমরা নতুন একটি বিষয় আপনাদের সামনে আলোচনার জন্য উপস্থাপন করব এবং দু তিনটি পর্বে আমরা এই বিষয়টিকে লম্বা করে আলোচনা করার চেষ্টা করব তা হচ্ছে যে শিশুদের শারীরিক উন্নয়নের জন্য আমাদের করণীয় কি আমরা তো শিশুকে একজন ইসলামিক ব্যক্তিত্বে পরিণত করতে চাই যদি ইসলামিক ব্যক্তিত্বে তাকে পরিণত করতে চাই তাহলে তার শারীরিক বিকাশ তার শারীরিক উন্নয়ন এটি কিন্তু আমাদেরকে দেখতে হবে যদিও আমরা স্বাস্থ্যগত উন্নয়ন বিষয়ে ইনশাল্লাহ আরেকটি পর্বে ভিন্ন করে আলোচনা করার চেষ্টা করব এখানে শারীরিক উন্নয়নটি এই জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ যদি এই শিশুটি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় যদি তাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয় যদি আল্লাহর সাথে তার সম্পর্ক অত্যন্ত গভীর এবং কঠিন করতে হয় তাহলে তাকে আবাদত করতে হবে আল্লাহর প্রতি তার যে দায়িত্ব রয়েছে আল্লাহ তার উপর আল্লাহর যে অধিকারগুলো রয়েছে এগুলো যথা যথাযথভাবে পালন করতে হবে সমাজের সাথে তার বন্ধনকে অটুট করতে হবে আত্মীয় স্বজনের প্রতি তার দায়িত্ব পালন করতে হবে এবং মানুষের কল্যাণে তাকে সময় ব্যয় করতে হবে এই সব কিছুর জন্য তার একটি সুন্দর শরীর দরকার তার একটি সুঠাম শরীর দরকার তার একটি সুস্থ শরীর দরকার তো এই শরীর বিনির্মাণে এই সুস্থ শরীর বিনির্মাণে আসলে আমাদের করণীয় কি সে বিষয়ে মূলত আমরা আলোচনা করবো এখানে আমরা চারটি মূলনীতির উপর ভিত্তি করে মূলত আমাদের আলোচনাটি করব চারটি মূলনীতির প্রথম যে মূলনীতিটা হচ্ছে যে আমাদের শিশুদেরকে কিছু নির্ধারিত খেলা রয়েছে এগুলো হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ মূলত রিয়াবত ব্যায়ামের মতো এক ধরনের এগুলো ছোট কালেই তাদেরকে রপ্ত করাতে হবে কিছু আছে বড় কালে যেগুলো রপ্ত করলো চলে সেগুলো তারা তখন রপ্ত করতে পারে but there are some other games and sports যেগুলো সাম আদার ফিজিক্যাল এক্সারসাইজেস যেগুলো আপনাকে অবশ্যই চাইল্ডহুডেই এগুলো অভ্যস্ত করে নিতে হবে পরবর্তীতে তার এটি কখনো হয়ে ওঠে না দু নম্বর হচ্ছে শিশুদের মাঝে খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করতে হবে এটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব তিন নম্বর হচ্ছে শিশুদেরকে বড়দের সাথে খেলার অথবা বড়রা শিশুদের সাথে খেলবে এরকম একটি পরিস্থিতি তৈরি করতে হবে যেমন being the father or the mother of your family sometimes you should also play with your children আপনি বাবা মা হওয়া সত্ত্বেও আপনি আপনার সন্তানদের সাথে মাঝে মাঝে খেলবেন এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তারপর হচ্ছে শিশুদেরকে শিশুদের সাথে খেলার সুযোগ তৈরি করে দিতে হবে কারণ শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা সর্বশেষ এই খেলাধুলা বা ফিজিক্যাল এক্সারসাইজের কি উপকার থাকতে পারে সেই উপকারিতা তা নিয়ে আমরা আলোচনা করব যদিও অপকারিতাই আধুনিক যুগে অত্যন্ত বেশি সেই বিষয়টি আমরা সেখানে আলাদা করে আলোচনা করার চেষ্টা করবো তাহলে চারটি মূলনীতির কথা আমরা বললাম এখানে আমরা দেখি খালিদ আমরুল ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহুর তার একটি বিখ্যাত কথা আছে তিনি বলেছেন যে উমির না আল্লিমা আউলাদানা আর রামিয়া ওয়াল আনা আমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে কে নির্দেশ দিয়েছেন নিশ্চয়ই রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যে আন্ন আল্লিমা উল্লাহদানা আমাদের সন্তানদেরকে যাতে আমরা শেখাই আর রামিয়া তীর চালানো তীর চালানো যাদেরকে তাদেরকে শেখাই এবং অল কোরআন এবং যাদের কোরআন শেখাই দেখুন কোরআন এবং তীর চালনাকে একই হাদিসে একই জায়গায় নিয়ে আসা হয়েছে একই হাদিসে একই জায়গায় নিয়ে আসা হয়েছে তা এই জন্যে যে কোরআনের সমাজ যদি তাকে তৈরি করতে হয় তাহলে তীর চালনার টার্গেট মতো পৌঁছা এটা শুধুমাত্র কি তীর এটি প্রত্যেকটি জিনিস আপনি যখন যেটি মারবেন যেটি ছড়বেন যেটি নিক্ষেপ করবেন যে প্ল্যান আপনি গ্রহণ করবেন যাতে আপনি পৌঁছতে চান সেটি যাতে টার্গেট মতো পৌঁছে এই অনুভূতি কিন্তু তার মধ্যে তৈরি করে দেয়া এটি খালিদ আলিদ অলিদ রাদি আল্লাহ তালন বর্ণনা করেছেন যাই আমরা জানি যে শিশুদের খেলাধুলা করা যেহেতু আমরা তাদের স্বাস্থ্যগত উন্নয়নের কথা বলছি এই তার শারীরিক উন্নয়নের জন্য তার খেলাধুলা বা ব্যায়াম এটি অত্যন্ত জরুরি এবং এই জায়গায় আমরা দেখি যে বিশেষ করে বাচ্চাদের খেলাধুলার প্রবণতা এটা কিন্তু একেবারেই প্রাকৃতিক আল্লাহ সুবাহনতা তার অন্তরে এটি তৈরি করে দিয়েছেন শিশুদের ন্যাচারে তার প্রকৃতিতে এটি তৈরি করে দিয়েছেন এবং এটি এই জন্যে যে যাতে স্বাভাবিকভাবে শিশুর বেড়ে ওঠাটা নিশ্চিত হয় আমরা জানি যে পোকামাকড় বিভিন্ন প্রাণী এগুলো যখন জন্ম নেয় জন্ম নেওয়ার পরে যদি এগুলো মুভ না করে একটু হাত পা ছুটে ছুটে না করে তাহলে প্যারালাইস তাহলে এ বোঝা যায় যে এগুলো প্যারালাইসিসের রোগী রয়েছে অথবা এগুলো অ্যাবনর্মাল তো অথবা নর্মাল পজিশন হচ্ছে যে এগুলো ছুটোছুটি করবে এবং সেই বাচ্চাগুলো অথবা সেই জিনিসগুলোই পরবর্তীতে সুস্থ এবং সুন্দর সুঠামদেহের অধিকারী হয়ে থাকে তো শিশুদের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিন নম্বর যে শিশু কালটি কিন্তু অনেক প্রলম্বিত অনেক লম্বা দেখুন আপনি যদি এটি এক বছর দুই বছর থেকে শুরু করেন তাহলে এটি তো পনেরো ষোলো বছর কমপক্ষে এই যে বিশাল বইটি লম্বা সময় এই লম্বা সময়ে শিশুদেরকে শারীরিকভাবে গঠন করা তাদেরকে শারীরিক তাদের শক্তিমত্তা তৈরি করে দেয়া উন্নত একটা শারীরিক শারীরিক একটা জীবন তাদেরকে প্রদান করা এটি কিন্তু আমাদের আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব আমরা এখানে যে বিষয়টি আমরা আলোচনা করব তা হচ্ছে যে শিশুর যে অধিকার খেলাধুলা করার অধিকার তার তার যে ব্যায়াম করার অধিকার তার যে ফিজিক্যাল এক্সারসাইজের যে অধিকার অধিকার থেকে তাকে কখনোই বঞ্চিত করা যাবে না ইমাম গাজালি রহেমুল্লাহ তার আল এহিয়া গ্রন্থে এ বিষয়টি লম্বা চমৎকার আলোচনা করেছেন তিনি বলেছেন ওয়াম বাগি আইউ আজান বাদ আল ফিরাগি মিন আল আল কুত্তাব আল কোরআনি আইয়া লাবা লাবান জামিলা যে এটি উচিত যে সে কোরআন পাঠের পর কোরআন তেলাওয়াতের পর অর্থাৎ মক্তবে যাওয়ার পর মক্তব থেকে সে ফিরে আসার পর সে অবশ্যই তাকে সুন্দর খেলাগুলো খেলার অনুমতি দিতে হবে সে তাহলে এই যে পড়াশোনা করলো দীর্ঘক্ষণ মক্তবে গিয়ে সেখানে শিক্ষকরা তাকে পড়ালো এই যে একটা একটা যে তার ক্লান্তি এই ক্লান্তিটা তার খেলার মাধ্যমে দূর হয়ে যাবে কারণ খেলার মাধ্যমে আসলে কোনো ক্লান্তি আসে না ফাইনাল কারণ এই শিশুকে খেলাধুলা থেকে বাধা দেয়া বিরত রাখা এবং সব সময় তাকে পড়াশোনা শুধু পড়ো পড়ো পড়ো পড়ো এর মধ্যে তাকে একেবারে ঢুকিয়ে রাখা এর মধ্যে তাকে ডুবিয়ে রাখা এটা তার অন্তরকে একেবারে মৃত করে ফেলে ওয়ুব তুইলু আহুকা আহু এবং তার যে বিচক্ষণতা তার যে জ্ঞান তার যে প্রজ্ঞা এগুলোকে একেবারে বাতিল ধ্বংস করে দেয় ওয়ুনা গিসু আল আইসা আলাইহি তখন তার জন্যে জীবন ধারণকে জীবনটাকে তার জন্য একেবারে বিরক্তকর ত্যক্ত বিরক্তকর বিভীষিকাময় তার প্রতি করে তোলা হয় হাত্তা ইয়াতরুবুল হিলাতাফিল খালাউসিমিন হুরাসান এরপরে দেখা যায় সে এই জীবন যাপন যেখানে শুধুমাত্র আপনি পড়ার চাপ তাকে দিচ্ছেন তাকে খেলাধুলা বা ইত্যাদি তার যে প্রাকৃতিক চাহিদাগুলো এগুলো তাকে করতে দিচ্ছেন এই জীবন থেকে সে বাঁচার জন্যে তখন বিভিন্ন ধরনের ছুতা সে খুঁজতে থাকে বিভিন্ন অজুহাত সে খুঁজতে থাকে ইমাম গজাল রহমুল্লাহ তার আলী হিয়া গ্রন্থের তিন নম্বর খণ্ডে তিনি এই বিস্তারিত কথাটি আলোচনা করেছেন আপনারা যারা দেখতে চান তারা এহিয়া আলুমুদ্দিন এই গ্রন্থটি পড়ে নেবেন এটি সাচ এ মার্ভেলাস বুক যে if you just depend upon this book after the Quran and Sunnah it will be an for your guidance in the ইনশাল্লাহ in this world in the hereafter তো এখানে আমরা যে বিষয়টি আমরা বলার চেষ্টা করলাম তা হচ্ছে যে শিশুকে যদি আপনি তো সে তো সবসময় শিশু থাকবে না সে তো বড় হবে তার উপর শরীয়তের অনেক তাকলিফ শরীয়তের অনেক বাধ্যবাধকতা আসবে শরীয়তের অনেক দায়িত্ব দায়িত্ব আসবে সমাজের অনেক দায়িত্ব তার উপর আসবে হতে পারে তাকে রাষ্ট্র পরিচালনা করতে হতে পারে হতে পারে যে সে যুদ্ধের ময়দানে আল্লাহর আল্লাহর দিনের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে অতএব তার একটি শক্তিশালী দেহ তার জন্য খুবই খুবই জরুরি এই আমরা যখন বুঝব যে তার আখিরাতের আবাদতগুলো এবং দুনিয়ায় প্রতিষ্ঠার জন্য যা কিছু করা দরকার এগুলো সব কিছুর জন্য একটা একটা একটা ফিট একটা ফিটেড একটা ফিটিং বডি তার লাগবে অতএব সেই জন্যে তাকে আমরা অবশ্যই খেলাধুলা করা বা ইত্যাদির জন্য তাকে অনুমতি দেব এবং এগুলো সুশীল বা শীলিত পরিমার্জিত খেলাধুলায় নিশ্চয়ই সে তার সময় ব্যয় করবে আমরা দেখি নামাজ রোজা হজ জিহাদ এগুলো সব কিছু কিন্তু ইসলামের মূল স্তম্ভ কিন্তু একজন ব্যক্তি যিনি শারীরিকভাবে শক্তিশালী তিনি এই স্তম্ভগুলো যতভাবে যত চমৎকারভাবে এগুলোকে তিনি পালন করতে পারবেন আদায় করতে পারবেন যিনি শারীরিকভাবে দুর্বল তার পক্ষে এটি করা সম্ভব না এই জন্য রাসুসলাম বলেছেন আল মোমিন আল কাউি মোমিন আল خير واحب الى আল من আল الضعيف একজন শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে একজন দুর্বল ইমানদারের চেয়ে অনেক বেশি প্রিয় অনেক বেশি কাছাকাছি এখানে দেখুন শক্তিশালী এবং দুর্বল এর অর্থ কিন্তু ইমানের শক্তি ইমানের দুর্বলতার কথা বোঝানো হয়নি শারীরিকভাবে শক্তিশালী এবং শারীরিকভাবে দুর্বল এ দুজনের এক্সাম্পল রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম এখানে এ হাদিসের মাধ্যমে দিয়েছেন আমরা যদি রাসুল্লাহ আসলামের হাদিসগুলোর দিকে তাকাই তার জীবনের দিকে তাকাই আমরা যদি তিনি সাহাবাই কামরা দিয়ে আল্লাহ তালাম আজমাইন অথবা সাহাবাই কালামদের ছোট ছোট সন্তানদের সাথে রাসুল ইসলাম কীরকম আচরণ করেছিলেন তাদেরকে খেলাধুলায় রাসুল ইসলাম কীভাবে উদ্বুদ্ধ করেছেন তাদের সাথে তিনি কিভাবে খেলেছেন অন্যের সাথে তাদেরকে কিভাবে এঙ্গেজ করে দিয়েছেন ইত্যাদি বিষয়গুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম চারটি মূলনীতি মূলত আমাদেরকে গ্রহণ করতে বলেছেন এই চারটি মূলনীতির উপর ভিত্তি করে মূলত শিশুদের শারীরিক পরিচর্যা বা শিশুদের শারীরিক গঠন শিশুদের খেলাধুলা বা ইত্যাদির মধ্যে উদ্বুদ্ধ করান এই ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে তাদের সুন্দর সুঠামো সুস্থ শরীর গঠনে আমরা সহযোগিতা করতে পারি ওমর আবুল খাতাবাহ তালানহু এখানে তাহলে এই যে চারটি চারটি আমরা রোকন চারটি আরকান চারটি মূল স্তম্ভের কথা বললাম চারটি মৌলিক পিলার এই চারটি পিলার কি কি প্রথম যে পিলার সেই পিলার হচ্ছে হকুত্তফলিফি তাল্লুমি সিবাহা ওয়ার রিমায়া ওয়ার রুকুব খাইলি যে আমরা শিশুদেরকে শেখাতে হবে প্রথমত তিনটি জিনিস একটি হচ্ছে আসিবাহা অর্থাৎ সাঁতার কাটা দুই নম্বর হচ্ছে ওয়ার রিমায়া তীর নিক্ষেপ করা এবং তিন নম্বর ওর রুকুবাল খাইল অর্থাৎ ঘোড়া বা উটের উপর উঠা এই তিনটি জিনিস আমাদের প্রথমত তাদেরকে শিক্ষা দিতে হবে প্রথমত সাঁতার কাটা সাঁতার কাটা কিন্তু তার শরীরকে একদিকে যেমন শক্তিশালী করে অন্যদিকে যেই কোনো বিপদ সংকুল সময়ে সে সাঁতার কেটে কেটে সে তার জীবনকে উদ্ধার করতে পারবে অন্যের জীবনকেও সে বাঁচাতে পারবে এর মধ্যে এর মাধ্যমে তার মধ্যে একটা আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স তৈরি হবে যে না আমি পারি আমি যে কোনো বিপদ কে আমি মোকাবেলা করতে পারি অর্থাৎ তাকে যদি আপনি সাঁতার না শেখান তাহলে সে যেমনিভাবে নদী সমুদ্র বা পুকুরে এখানে সে পড়ে গেলে তার নিজেকে রক্ষা করতে পারবে না তেমনিভাবে জীবনে কোনো বিপদ আপদের বাঁকে বাঁকে সে তার নিজকে রক্ষা করার মতো কোনো শক্তি মানসিকতা সে খুঁজে পাবে না এই জন্য অমর আবুল খতাব রাজি আল্লাহ তিনি বলেছেন আল্লিম আউলাদুকুম আসিবাহা ওয়ার রিমায়া ও আইয়াসুবু আল খাইলি ওয়াসাবা যে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দাও একটি হচ্ছে সিবাহায়া সাঁতার কাটা দুই নম্বর হচ্ছে রেমায়া তীর নিক্ষেপ করা এবং তিন নম্বর হচ্ছে ওয়াইয়াসিবু আর আল খাইল ওয়াসাবা যে তারা যাতে ঝাঁপ দিয়ে তারা যাতে জাম্প দিয়ে তারা যাতে দৌড়ে তারা যাতে তারা যাতে শক্তি দিয়ে তারা উটের বা ঘোড়ার উপর তারা উঠতে পারে এবং তারা চড়তে পারে ঘোড়া তারা চালান্ত চালাতে পারে দুর্দান্ত গতিতে প্রচণ্ড সফলতার সাথে অত্যন্ত শক্তিশালীভাবে তারা ঘোড়া চালাতে পারে ঘোড় ঘোড়াকে পরিচালনা করা এটি জানেন যে প্রচণ্ড কষ্টকর বুদ্ধিমত্তার এবং সাহসিকতার একটা কাজ এই সাহসিকতার এই কাজটি যদি আমরা ছোটবেলায় তাকে শিখিয়ে দিতে পারি তাহলে তার মধ্যে অবশ্যই অনুপ্রেরণা তৈরি হবে যে তিনি আরও অনেক কিছু করতে পারেন আমরা দেখি যে শিশুদের তাদের এই কথা আমরা বলছিলাম বারবার যে শিশুদের আত্মবিশ্বাস তৈরি করার ক্ষেত্রে তাদের নিজেদের ব্যাপারে নিজেদের বিশ্বাস তৈরি করার ক্ষেত্রে এই জাতীয় এই যে তিনটি খেলাধুলার কথা আমরা বললাম যে যেগুলো ছোটোকালেই শিখতে হয় এগুলো বড়বেলায় আর পরবর্তী গিয়ে এগুলো কখনো শেখা যায় না এইগুলোর ক্ষেত্রে অবশ্যই এই আত্মবিশ্বাস নির্মাণ এবং অন্যান্য কাজের ক্ষেত্রে এই তাদের খেলাধুলাটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অতএব এইগুলো থেকে আমাদের সন্তানদেরকে আমরা বিরত করা বিরত রাখা এগুলো কোনোভাবেই কল্যাণকর কাজ নয় বরং তার স্বাভাবিক বেড়ে ওঠাকে যদি আমরা নিশ্চিত করতে চাই তার স্বাভাবিক বেড়ে ওঠাকে যদি আমরা আমরা কনফার্ম করতে চাই তাহলে তাকে খেলাধুলা ইত্যাদির পথটি তার জন্য অবারিত মুক্ত করে দিতে হবে তবে আমরা বলেছি যে it is to be conditional game যে এটা একটা কন্ডিশনাল মানে এখানে শর্ত সাপেক্ষে এটা শর্ত মুক্ত নয় শর্ত যুক্ত শর্ত সাপেক্ষে কি যেমন সে অপরিশীলিত এবং অবজ্ঞাময় অথবা এমন কোনো খেলাধুলায় সে নিজেকে নিপ তো রাখতে পারবে না যেটি যার মধ্যে জুয়া রয়েছে যার মধ্যে সন্দেহ প্রবণতা রয়েছে যার মাধ্যমে সে অপরাধ এর মধ্যে অথবা আল্লাহ রাসুল এবং এবং ইসলামের প্রতি তার যে দায়িত্ব এবং সমাজের প্রতি তার দায়িত্ব আত্মীয়স্বজনের প্রতি তার পিতামাতার প্রতি তার যে দায়িত্ব এগুলো থেকে তাকে দূরে রাখে না এগুলো সে সম্পাদন করতে পারে এমন খেলাধুলার কথাই আমরা এখানে বলছি এখানে দেখুন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে এর মাধ্যমে আমরা এই যে ছোট যে তিনটি শিক্ষার কথা বললাম এগুলো কিন্তু ছোট কালের বিষয় বড় অবস্থায় সে হয়তো বা আরো অন্যান্য বিভিন্ন শিক্ষা বিভিন্ন সে খেলাধুলা বা ইত্যাদি সে করতে পারবে এবং খেলাধুলার জ্ঞান প্রজ্ঞা সে অর্জন করতে পারবে কিন্তু সেগুলো ছোটকালে যেগুলোর কথা আমরা উল্লেখ করলাম এগুলো বড়বেলায় গিয়ে এগুলো আর হয় না কোনোভাবে অতএব এই হাদিস থেকে আমরা যেটি বুঝতে পারি তা হচ্ছে যে রাসুল্লাহ সাল আলী তিনি অনুমতি দিয়েছেন শিশুদেরকে সাঁতার কাটার জন্য রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনি নিজ বনু নজ্জার গোত্রে তার যে মামারা ছিলেন এই মামাদের বাগানে কুয়ায় রাসুল্লাহ সাল্লাহ আলী আসালাম তিনি নিজে সাঁতার কেটেছেন অতএব এই সাঁতারের মর্যাদাটি রাসুল্লাহ সাল্লাম জানেন অহু ওলাইবা মাহসুবিয়ান এবং তিনি ছোট বালকদের সাথে তিনি খেলতেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়াম তার মধ্যে বোঝায় যে এই দুটি জিনিস তো তিনি নিজে করেছেন এবং তিনি নিজে এই দুটো অন্যদেরকে প্র্যাকটিস করতে তিনি বলেছেন তিনি করেননি কিন্তু অন্যদেরকে প্র্যাকটিস করতে বলেছেন এরকম হয়নি এবং এই আমরা দেখি যে রাসুল্লাহ সাল্লাম শিশুদেরকে তিনি তীর পরিচালনা করে তিনি তাদেরকে উদ্বুদ্ধ করতেন তিনি শিশুরা একত্রিত হয়ে তারা দলবদ্ধভাবে তারা খেলবে এটা রসুলাম তাদেরকে অনুমতি দিতেন রাসুল্লাহ সাল আলী আসলাম শিশুদেরকে দেখলে তিনি সালাম প্রদান করতেন তিনি তাদের সাথে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করতেন এখানে আমরা দেখি যে যে বিষয়টি আমরা বললাম যে কিতাব আল আসার গ্রন্থে আলী রদি আল্লাহ তালাহ থেকে হাদিসটি বর্ণিত রয়েছে তিনি বলেছেন মা জামা আন্নবী আবুয়াহি ইল্লা সাদ রাসুল ইসলাম কখনো তার পিতা মাতা দুজনেই একই সাথে উৎসর্গ হোক কারো জন্যে এটা সাদ ছাড়ার কারো ব্যাপারে তিনি কখনোই কথা বলেনি হতে পারে তিনি শুধুমাত্র বলেছেন তার বাবা উৎসর্গ হোক বা তার মা উৎসর্গ হোক কিন্তু বাবা এবং মা দুজনের নাম বলে তারপরে তার উৎসর্গ হবে কারো একজনের জন্য এই কথা শুধুমাত্র সাদ জিহাদের জন্য তিনি বলেছেন কারণ কি কারণ একবার তিনি দেখলেন সাদ রদি আল্লাহ তালানহু তিনি তীর নিক্ষেপ করছেন তখন তিনি বললেন এরমে ফিদায়কা আবি ওম্মি তুমি তীর নিক্ষেপ করো তোমার তোমার কল্যাণে বা তোমার জন্যে আমার বাবা মা আল্লাহ তোমার জন্যে তোমার কল্যাণের জন্য উৎসর্গ হয়ে যাক আইয়ুহাল গোলাম আল হারুর হে হে স্বাধীন গোলাম তুমি এই এই তুমি যে যে তীর নিক্ষেপের কাজটি তুমি চালিয়ে যাও তাহলে আমরা দেখে নিচ্ছি এখানে আবুল আলিয়া রহমুল্লাহ তিনি রাসুল ইসলাম থেকে বর্ণনা করছেন যে রাসুল ইসলাম একবার একদল যুবকের একদল শিশুর পাশে দিয়ে যাচ্ছেন তারা তীর মারছিল রাসুলাম তখন তাদেরকে বললেন ইয়া বানি ইসরায়েল হে বন ইসরায়েল তোমরা তীর মারো তীর মারো তীর মারা শেখো ফাইন্না বা কুমকান রমিয়া কারণ তোমাদের পিতা অর্থাৎ ইসমাইল আলাহ ইসালাতাম তিনি একজন তীরন্দাজ ছিলেন তিনি নিজেও একজন তীরন্দাজ ছিলেন অতএব তোমরা তীর মারা শেখো এটি তোমাদের ঐতিহ্যের সাথে যায় তীর মারা শেখো এটি তোমাদের যে মূল্যবোধ এটি তোমাদের যে পারিবারিক সংস্কৃতি এটি তোমাদের যে উম্মার বৈশিষ্ট্য তোমাদেরকে তোমাদের নিজেদেরকে রক্ষা তোমাদের দিনকে রক্ষা ইত্যাদির ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষের জন্য ভূমিকা পালন করেছিল তো প্রিয় দর্শক এখানে আমরা আজকে প্রথম যে মূলনীতি মূলনীতিটি নিয়ে আলোচনা করলাম আমরা ভূমিকা বললাম যে শিশুদেরকে খেলাধুলার অনুমতি দিতে হবে খেলাধুলা থেকে তাদেরকে বিরত রাখা it is not scientific neither natural আমরা মনে করতে পারি যে in in this way we are saving their time uh, and they are saving their energy which they can later on employ and invest for the protection of knowledge and protection of other things এটা হয়তো আমরা মনে করতে পারি but absolutely it is wrong এটা আসলেই সত্যিকার অর্থে এটি ভুল বরং শিশুদেরকে খেলাধুলার আয়োজন করে দেয়া এবং প্রাইমারিলি যে খেলাধুলার কথা আমরা বলেছি যে তাকে সাঁতার কেটে কাটা শেখানো তাকে তীর মারা শেখানো এবং তাকে ঘোড়ায় বা ইত্যাদিতে চড়া শেখানো আধুনিক প্রেক্ষাপটে হয়তো এগুলো ভিন্ন একটি বিষয় হতে পারে কিন্তু এই স্পেসিফিক্যালি এই জিনিসগুলো যদি সম্ভব হয় তাহলে সেখানে অথবা এগুলোর মতো করে আধুনিক যুগে আর অন্যান্য বিষয়গুলো আমরা যাতে তাদেরকে শিখিয়ে দিই যেগুলোর সাথে ফিজিক্যাল শারীরিক কসরত রয়েছে মানে শরীরের ইনভলভমেন্ট রয়েছে শুধুমাত্র ব্রেনের ইনভলভমেন্ট অর্থাৎ বসে বসে কম্পিউটার টিপলো মোবাইল টিপলো ট্যাব অথবা স্মার্টফোন এগুলো দিয়ে সে দেখলো তার কথা কিন্তু আমরা বলছি না কম্পিউটার গেম বা ইন্টারনেট গেম অথবা মোবাইল গেম ইত্যাদি খেলা এর কথা আমরা বলছি না আমরা বলছি রিয়েলি যেটি গেম রিয়েল খেলা যেটা যার সাথে তার ফিজিক্যাল এক্সারসাইজের বা ফিজিক্যাল ইনভলভমেন্টের সম্পর্ক রয়েছে এই বিষয়টি হচ্ছে প্রিয় দর্শক আমাদের আলোচনার বিষয় তো আমরা আশা করছি আপনারা বিষয়টি বুঝেছেন আপনার সন্তানদেরকে অবশ্যই আপনারা খেলতে দেবেন একটা নির্ধারিত সময়ে আল্লাহ সুবাহানুমতালা আমাদেরকে সেই তৌফিক দান করুন হাদা ওসল্লাহ সুবাহানুমত আলা নবীনা মোহাম্মদ ওয়াল আলী ওসাইবি আজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু